সপ্তম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব আরেকদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন সঙ্গে রাখাল মাস্টার হাজরা ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন ঠাকুর সমাধিস্থ সন্ধ্যা হইয়া আছে নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন ও জগৎ মাতার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা এত হাঙ্গাম করিস কেন মা ওখানে কি যাব আমায় নিয়ে যাস তো যাব ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাওয়ার কথা হইয়াছিল তাই কি জগন্মা তার আজ্ঞার জন্য এইরূপ বলিতেছেন জগৎ মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন বলিতেছেন মা ওকে নিখাত করো আচ্ছা মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর একটু চুপ করিয়াছেন আবার বলিতেছেন ও বুঝেছি এতেই তোর কাজ হবে ষোলো কলার এক কলা শক্তিতে তোর কাজ অর্থাৎ লোকশিক্ষা হবে এই কথা কি ঠাকুর বলিতেছেন এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি তাকেই মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে শক্তিলীলাতেই অবতার অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন অবতার যেন গাভীর বাঁট দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায় মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট